সেটা মানছে তাদের কথাগুলো খুব বেশি না এমন এক জটিলতা এটা সাধারণ লোকের জন্য তো বটেই জ্ঞানী লোকের জন্য হাল করা সম্ভব তারা যে ক্ষুদা মানতেছে সেই ক্ষুদা সম্পর্কে তারা যে বক্তব্য দিচ্ছে যে এক একদিন এক একদিন মানে এক আল্লাহ তিনজন এক আল্লাহ তিনজন একজন আল্লাহ তার বিবি তার ছেলে বিবির নাম হলো মারিয়াম ছেলের নাম হলো ইসারে একে তিন তিনে এই ধর্মীয় তো কারো মাথায় ধরবে তারা এনেকে জামিল দিয়ে চালাই দিতে যে কারণে বহু খ্রিস্টান তারা এদিকে বাদ দিয়ে সুলমান হয়ে এখন সবচেয়ে বেশি মুসলমান হয়েছে আমেরিকা সবচেয়ে বেশি যে কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস দমনের নাম দিয়ে খালি মুসলমান নাম এখন তো দেখা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন বড় বড় মাদ্রাসায় পাইলট বিহীন বোমা নিক্ষেপণ নিক্ষেপ করে সব শেষ করে দিচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের কোন বক্তব্য নেই মুসলমানরা তাদের সক্রিয়তা নির্দিষ্ট মান সম্মান সব হারায় ফেলছে হারায় তাদের দুশ্মনের হাতে নিজেদের ডিফেন্স বুঝাই রকম একটা ক্রান্তি চাল এখন চলছে আপনার দানের দুর্বল তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন আপনার বডিগার্ডের আপনার উপরে তো হামলা না করে দায়িত্ব দিচ্ছেন আপনার সবচেয়ে বড় দুর্বল কি গ্রাম থেকে বলতো রাক্ষসের কাছে ছাগল এই হালাত সবচেয়ে বড় সন্ত্রাসীকে সে সন্ত্রাস দমনের যুদ্ধ করতে সবচেয়ে বড় টাকা দিতে এইগুলোকে আশ্চর্য বিশেষান্ত তার মধ্যে রাখার দরকার হ্যাঁ, সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্য এর মধ্যে এটা হবে সবচেয়ে বড় দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদের দুনিয়াবাসীকে আবার কখনো আলোচনা আসো কোনো সন্ত্রাসী থাকতে দেওয়া যাবে তোমার কি হবে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম বড় সংসদ যদি আমরা জানতাম আজকে মুসলমানরা তাদের ধর্ম জানে না তাদের ইসলাম জানে না না জানে দুশ্মনদের গোলামি তাদের কদমবুদ্ধি করতে তাদের জুতা কাটতে পাও কাটতে হইত জুতা কাটতে মুসলমান কারণ কি তারা একটা শিক্ষা চালু করছে ওই শিক্ষার কাছে অটোমেটিক মুসলমানদের বাচ্চারা ওই তাদের দুশ্মন থেকে শ্রেষ্ঠ মনে করে গলত শিক্ষা তারা সারা দুনিয়াতে চালু করেছে যে শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রসুলের কোনো নাম নিশানা পরকালের কোন ফিকির নেই যত জালিয়াতি ধোকাবাদি হ্যাঁ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাংক ডাকাতি হ্যাঁ? এইগুলোর যোগ্যতা পায় যা এইগুলোর যোগ্যতা পায় যা জন্য মুসলমানদের আসল চিন্তা ছিল আল্লাহর বিধান মুসলমান যদি আল্লাহর বিধান জানে আর আল্লাহর গোলামি করে দুনিয়ার তার ক্ষমতা নেই তার দিকে চোখ হয়ে যাবে এমন ক্ষমতা কারো আল্লাহ তাদেরকে এই পরিমাণ শক্তি দিয়ে রাখবেন এই পরিমাণ বিভিন্ন সামগ্রী দিয়ে রাখবেন তাদের ইমানি বল দিচ্ছেন তেল দিচ্ছেন আরো বিভিন্ন খনিজ সম্পদ সব দিয়ে রাখেন শুধু একটু যদি তারা আল্লাহ মুখী হয়েছে তারা আল্লাহকে নারাজ করব না আমরা আল্লাহকে নারাজ করব না এই জাতি পৃথিবীর এক নম্বর জানে তাদেরকে বলতে হবে সবচেয়ে বড় শক্তি এখনো এত সম্পদ মুসলমানদের চালনা দিয়ে রাখে কিন্তু এটা কাজে লাগানোর মতো সিকিম নেই চেষ্টা নেই একটাই ফিকির সব খোঁজ আলেমের কান্দে দাও এরাই উন্নতির চাকাকে পিছন দিকে ঘুরাই সব খোঁজ আমাদের দিয়ে তারা সব আমি তাদেরকে জিজ্ঞাসা করে ভাই ইংরেজরা এটা দখল করার আগে একটাই শিক্ষা একটা শিক্ষা দিল সেখানে আল্লাহর গোলামিও শিখানো হতো দুনিয়াদারিও শিখানো হতো সব প্রতিষ্ঠান এক ধরনের আল্লাহকেও চিনবে দুনিয়াও বুঝবে তখনকার ইঞ্জিনিয়াররা যেটা বিল্ডিং বানাইছে তার বহু বিল্ডিং এখনো টিকে তখনকার ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে সত্য কল্পনার বাইরে তাদের যে তাদের তিরিশের বিশ হাজার টাকা ট্যাক্স লাগতো নর্থ থেকে জিব্বা থেকে চোখ থেকে কেউ কেউ বলার আওয়াজ শুনে চিকিৎসা দিয়ে ভালো আর এখন পরীক্ষা নিরীক্ষা করতে করতে রোগের দলা দমে ব্যথা শেষ চিকিৎসা এখনো শুরু হয় তো যখন একসাথে ছিল করার হাতে তো শিখছে দুনিয়া আসবে কারণ করার হাতে তো জ্ঞান যখন থাকে তো সে দুনিয়াকে এত ভালো করে বুঝে তারা পুজো দুনিয়া যারা করতেছে এরা অতটা ভালো করে বুঝবে না কোরআন আদিতের জ্ঞান ছাড়া দুটো দুনিয়া শিখতে চাইবেন আপনার জ্ঞানটা অসম্পন্ন থাকে অসম্পন্ন থাকে যখন আল্লাহ জ্ঞান থাকবে এগুলো আপনার কাছে কিছুই না যাওয়া এক বছরের থেকে আপনি এক মাসে শিখবেন স্কুল কলেজের ছেলেমেলে এক বছর ধরে না শিখে তার কাছে কোরআনের জ্ঞান আছে এক মাসে শিখবে সাধারণের ভিতরে এত ব্যাপকতা আছে ব্রেনকে এত সার্ভ করে দেয় ইংরেজরা আসার পরে এটাকে দুই ভাগ করে দেওয়া হয় আগে তো আল্লাহকে চিন্ত দুনিয়া কথা কথাপুক্ত মুসলমান আবার দুনিয়া মুসলিম এখন দুই ভাগ হয়ে গেছে এখন দায়িত্ব নিল আমরা দুনিয়াকে সুন্দর করব শান্তিময় করব আর একজন দায়িত্ব নিল আমরা এক তৈরি করব এলেমের দিকে যাতে তোমরা অন্তত মুসলমান থাকতে পারো হুকুমান তোমাদের কাছে থাকুক আর না থাকুক হুকুমান থাকুক আর না থাকুক অন্তত মুসলমান থাকবা তোমরা যে ইমান পেপার নাস্তিক হয়ে গেল আদম হিসেবে মুসলমান আসলে নাস্তিক এটা হয়ে গেল যেটা এখন অহরহ হয়েছে ছোটকাল থেকে তারা ছোটকাল থেকে garden garden saint Joseph Quran কোনো সুযোগই ওরা পায়নি কি করবে আরো তাদেরকে এগুলোর প্রতি বিদ্বেষ স্বীকার যে লোকগুলো পরজীবী অথর্ব অমুক অমুক তাও দেবে না এগুলো স্বীকার ঘৃণা স্বীকার স্বীকার হয়েছে ইসলামকে ঘায়ল করা হয়েছে তাদের সাথে আল্লাহকে নিয়ে মজাক করা হয়েছে উপায় পঁয়তাল্লিশ মুসলমানদের ঘরে আদম কুমারীতে মুসলমান বাস্তবে লাগছে কামাল উপায় পঁয়তাল্লিশ কামাল আতাতুর্ক খেলাফাত ব্যবস্থাকে ধ্বংস করছিল পরে পশ্চিম গণতন্ত্র কায়ম করছিল এর মডেলের উপরে লোক তৈরি হয়েছে এর নাম নিলেও তো উঁচু করা উচিত নাম নিলেও ফের উঁচু করা উচিত অথচ আমাদের কাছে টপ যারা জ্ঞানী বুদ্ধি তারা এর নামে একটা রোড বরাদ্দ করবে আমাদের দেশে জ্ঞানী জ্ঞানীগুলির অবস্থা দেখেন এই রোডের নামগুলো তো পাপির না দেয় বা শ্রমিক ইউনিয়ন থেকে দেয় রিক্সাওয়ালারা দেয় আপনারা সচিবালয় মন্ত্রী মিনিস্টার তারা তারা যে রাষ্ট্রকে বেরোস্তা মনে করে তাদের জ্ঞানের পরিধি বুঝে এই টাইপের লোক পাওয়া যাবে ইংরেজ আসার ভাগ হয়ে গেল তারা তাদের শক্তি দিয়ে এমন একটা সিলেবাস চালু করলো আল্লাহ খোদার কোনো নাম নিশানা আর মৌলুরা জনপ্রতিনিধি চান্দা দেয় দেয় কি করবে সরকারি কোন সহযোগিতা নেই চান্দা নিয়ে ছাত্র অর্থের নিল কিন্তু ছাত্রের নিল এই করে করে কিন্তু তৈরি করে এখন আপনারা সুযোগ আছে তারা এই কাজটা না করলে এটুকু থাকবে ভাগ হয়ে গেল আগে তিন একটা তো ছিল ভাগ হয়ে গেল ঠিক আছে ভাগ হয়ে গেল একটা গ্রুপ দুনিয়ার উন্নতির দায়িত্ব নিল সরকার তাদের জন্য কটি কটি টাকা বাজেট করলো আর যারা আখের আশের উন্নতির দায়িত্ব নিল মানুষকে জাহান্নামকে বাঁচানোর জন্য দায়িত্ব নিল তাদের জন্য কোনো বাজেট নেই বাজেট তো দূরের কথা সরকার আজ পর্যন্ত তাদেরকে শিক্ষিত বলে স্বীকৃতি দেয় নাই ইংরেজরাও দেয় নাই ইংরেজ চলে যাওয়ার পরে পঞ্চাশ বছর বেশি হয়ে গেছে এরাও দেয় এই কঠিন মুসিবাদ কান্দে করে তারা আল্লাহ দিন নিয়ে চলুন এরা আমাদেরকে স্বীকৃতি না দিক আসল সরকার তো স্বীকৃতি দিচ্ছে ওইটাই আমাদের জন্য এখানে মানুষকে ইমান শিখানো নামাজ শিখানো প্রশ্ন আমার প্রত্যেকটা মুসলমানদের দেশ তেলের উপরে বাঁচবে আল্লাহ দিয়ে রাখবে কয়লার উপরে বাঁচবে স্বর্ণের খনি আছে এরা ইংরেজদের আমল থেকে নিয়ে যারা দুনিয়ার উন্নতির দায়িত্ব দিল তারা এতদিন বিজ্ঞান পড়লো সাহিত্য পড়লো স্টাডি করলো বিদেশে যায় ট্রেনিং নিল এক্সপার্ট হয়ে আছে হয়ে আসছে কোন একটা গ্যাসের ছেলের থেকে এক কেজি তেল তুলতে পারবো এক কেজি তেল তুলতে পারবো দিতে হলে তাকে কর্তৃত্ব বোঝাই দিতে হবে তোমরা দুনিয়ার উন্নতি দায়িত্ব নিলাম নিয়ে এই যে ব্রিটিশ থেকে এ পর্যন্ত দুশো আড়াইশো বছর হয়ে আড়াইশো বছর তোমরা বিজ্ঞান সাইন্স গবেষণা করলে কি গবেষণা করলে এক কেজি তেল তুলতে পারলো না একটা কিছু বানাইতে পারলো না পঞ্চল কাদের ডেকে আনে রাজনৈতিক গোলমাল হইলে বড় আলেম না ডেকে ওখানে ডেকে নিয়ে আসে এরাই সব জানে আর ওরা তার সৃষ্টিকর্তাকে চেনে নেই একটা কুকুর তার মালিককে চিনে একটা কুকুর তার মালিককে চিনে আমাদের দেশের নেতা হয়েছিল যে এক্সপা কাটতেছে তা তো কুকুর খারাপ লাগে বাস্তব তাকে দেখে তাদের না আনলে কোনো কাজ হয় না কোনো কিউ ইনকাম আবার কোনো দোষ দিচ্ছে যে আলেমদের কারণে দেশের উন্নতি হচ্ছে না কি আলেমরা মারা করছে আলেমরা তেল তুলতে মারা করছে না সায়েন্স নিয়ে আলোচনা করতে নিষেধ করছে না ডাক্তার হইতে মানা করছে সব কিন্তু ইংল্যান্ডের চরিত্র গ্রহণ করো তাদের মতো চাল চলন গ্রহণ করুন উত্তর দিব্বা গলায় ভুলায় না তাদের ধর্মীয় লিবাস মুসলমান সে যে বিশ্বাস করে ওই বিশ্বাস তুমি করো না সে বিশ্বাস করে ইসা আল্লাহর বেটা ছিল তিনি সারা দুনিয়ার মানুষের পাঁচ বছরের জন্য গুলিবিদ্ধ হয়ে মারা সেটা আলামত হল তাই মুসলমানরা আচ্ছা, বিশ্বাস করে না বলে তার নষ্ট হয়ে তুমি তুমি অন্য কিন্তু ঝুলাও রুমাল ঝোলাও ওটা ঝুলাও তুমি ডাক্তার নিচে কাপড় করো না তোমার নবীর সুন্দরতম অনুযায়ী করো কোন বিজ্ঞান গবেষণা করো কোন সায়েন্স গবেষণা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাও মঙ্গল করে যাও কোনো কিছু পাবে না আলোচনা করো কোনো মাদ্রাসা আলোচনা দেয় নাকি এগুলো পড়তে যেন ছাত্র বানাই দেয় তাহলে তাদেরকে দোষ দেওয়া হয়েছে কেন যেনারা বাধা হয়ে গেছে উন্নতির পথে তারা যেটা পড়ছে সে লাইনে তোমরা শর্ট হয়ে দিতে না যদি আপনারা বস্তুতে ইমান না পাইতেন তাহলে বস্তু দিচ্ছি কিন্তু এদের কোনো ইমান পাওয়া গেল না তো একটা মাদ্রাসা দিচ্ছি কোনো মাদ্রাসা টিচার পাওয়া গেল না আমাদেরকে ধরছেন কি করলেন আপনারা ধর্মীয় লাইনে আছেন কি করলেন ইমাম দিতে পারতেছেন না টিসাব দিতে পারতেছেন না তা বক্তা দিতে পারতেছেন না তা দিতে পারতেছেন না তারা কি খেত করলেন আমাদেরকে দোষ দিতে কিন্তু তেল যদি শুনতে না পারেন আর চিকিৎসা যদি না করতে পারেন আমাদের তো হাজারো রুগী পাওয়া যাবে এখানে ডাক্তাররা বলে গেছে ক্যান্সার হয়েছে আর যখন বাইরে গেছে রিপোর্ট ছিঁড়ে ফেলেছে তোমাদের ডাক্তার হাত কাটায় কিচ্ছু হয় না যাও সিগারেট খাওয়া অন্ত করতে তোমার কিচ্ছু হয় না একটা দুটো অকে যাও আমরা তাই ডাক্তাররা ক্যান্সার না তারা ক্যান্সার রিপোর্ট দিল আর আর এক খারাপ জায়গায় গালি খাইল ওই ডাক্তাররা এটা হুজুরদের চলছে চিন্তা করে তারা এক্সপার্ট হল না তারা যোগ্যতা অর্জন করতে পারলো না তারা ক্যান্সার কিনা ধরতে পারলো না তারা তেল তুলতে পারলো না তারা গ্যাস তুলতে পারলো না কয়লা তুলতে পারলো না দেশের উন্নতি হল না এর জন্য আলমরা দায়ী এরা বলে উজুর পিন্ডি আমাদের লাইনটা আমাদের জিজ্ঞাসা করে যুক্তি যুক্তিসঙ্গত কম ডাক্তার হইতেছে সে ইঞ্জিনিয়ারিং দ্বারা যে ইঞ্জিনিয়ার হইতেছে ডাক্তার জানে এটা কি দোষ ধরা হয় আপনি কি আপনার ডাক্তার হইতেন ইঞ্জিনিয়ারিং জানেন না কি করছেন আপনি তারা একটা জানে যে কোনো একটা বিষয়ে পারদর্শী একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তাকে কেউ বলতে না দূর নিয়ে কি করতে না একটা ওষুধ দেখতে পারো না কম্পিউটার নিয়ে বসে দেখতে পারো কেউ বলতে ঠিক আছে তুই একটা হয়েছিল ওই লাইনে অবদান আছে তারা একজনে কয়েকটা জানে ঠিক আছে আমার একটা জানি হালাল হারাম জানি জান্নাতের রাস্তা জানি মানুষকে ইমানদার বানাইতে জানি আমাদের উপর অভিযোগ কেন হুজুর আপনি সাহেব শেখেন নাই কেন আপনি ডাক্তারের শেখেন নাই কেন এতগুলো ডিগ্রি কি হইতে বাবু একটা শিখতে হবে তাহলে সে কাজ করতে পারবে যে অনেকগুলো শিখবে সে তো ঘোড়া আর গাঁদা মিলে খরচ হয়ে যায় খরচ হয়ে যায় একটা খরচ দুনিয়ার লাইনে একটা একটা আছে আমরা একটা নিয়ে আসি ওরা শুধু ডাক্তার হলে কোনো অভিযোগ নেই শুধু আলেম হলে কোনো অভিযোগ মাথা খাটাই কোন আমার এজেন্ট গোয়া ফাটাই দেব একদল লোক দাঁড়ায় গেল নাচে যাওয়া বন্ধ কোন আর যদি আমি এক সেকেন্ডের জন্য মানি তো যাবো এক সেকেন্ডের জন্য ভেঙে না আমি প্রশ্ন কোনো কলেজে কোনো লোক সন্ত্রাস করে না পর্যন্ত হাজার ওটা বন্ধ করার কথা বলেন নাই কলেজে পড়ার লোক যদি ব্যাংক ডাকাতি করে থাকে দেশ ডাকাতি করে থাকে বুথ কোনো কলেজে পড়বে কৃষ্ণ কলেজে পড়বে এ অনেকগুলো দেশ ডাকাতি করবে তাহলে এখন কলেজ বন্ধ করতে বলতে হবে সে কলেজ হচ্ছে পড়ে ভুল করে দেবেন হয়েছে পরের হবে তাতে কোনো ভুল পয়দা না বলেন না এই জন্য ভাই কাপড়দের প্রভাকাণ্ডায় কাজ দিলে হবে না নিজেদের চিন্তা করতে হবে বাস্তব বাস্তব এটাই যে আমরা যে আল্লাহ দিন আমরা যদি আমাদের সিলেবাসকে আমাদের মতো করে সাজাই আল্লাহ তালা এখনো আমাদেরকে কামিয়াব করে আমরা আল্লাহ দিন শিখব দুনিয়াও শিখব আমাদের সিলেবাস আমরা বানাইব সাতচল্লিশ সাতচল্লিশে বিক্রি চলে গেল তারপরে কোনো সিলেবাস এক একটা ধরে রাখা হয়েছে কেন ধরে রাখা হয়েছে সেই সিলেবাস কেন এর ভিতরে এলেন ঢোকানো হয়নি প্রত্যেকটা জেলায় ডাক্তার হবে মুসলমানের তসিক ইঞ্জিনিয়ার হবে মুসলমানের তসিক অর্থনীতিবিদ হবে ইসলামী অর্থনীতি আগে ঠিক তারপর দুনিয়ার দায়িত্ব দেখবে পরে তখন আমরা কামিয়াব হতাম আমাদের সাথে আল্লাহ থাকতো আমাদের দুনিয়ার জ্ঞানও থাকতো সিলেবাস তো আগেরটাই চালানো হয়েছে যে সিলেবাসে আল্লাহকে পাওয়ার কোন ব্যবস্থা রাখা হয় নাই বাপমা কত বড় দৌলত তার থেকে একবার চাইলে একটা কবুল হতে সব হয় এই কথা তো বলা হয় নাই সেই বাপমা বেঁচে থাকলে সাতটা হক এতেকাল করে গেলে আর সাতটা হক ওই বইতে এই চোদ্দটা হক তো লেখা হয় নাই একটা ছেলে বুঝতে কেবে আমার মা কত বড় নেয়ামত আমার মা কত বড় বেয়াদত কেমনে বুঝবে কেন এগুলো ঢেলে সাজানো হয় যে কারণে আজকে ঢেলে সাজানো হয়তো এমন মুসলমান পাল্লা হয়তো যে একদিকে দুনিয়া বুঝে আর একদিকে আল্লাহ সাথে সম্পর্ক এতমও বানাইতে পারে আবার তাহাজুদও পড়তে পারে এতমো বানাইতে জানে আবার তাহাজুদ করে হ্যাঁ, আল্লাহকে খাতা নিতে পারে এই মুসলমান পয়সা যাবে সেই মুসলমানের দিকে কোন কাছে চোখ উঠাইতে পারবে এখন তো তারা আমাদেরকে এমন বানিয়ে দিচ্ছে দেখলে বুঝারই কায়দা নেই মুসলমানের সন্তান না কার সন্তান সব তাদের আমরা যাই আমি যে নবীর উন্মত এর আলামত আমাদের পয়সনের কাছে থাকে আমি যে নবীর উন্মত এটা নিয়ে আমাদের চলতে হবে নবীর ইউনিফর্ম নিয়ে চলতে হবে সেটা কই সেটা জন্য ভাই বক্তব্য খুব গুরুত্ব এখন আল্লাহ সাহায্য করতে রাজি আছে এখন আল্লাহ সাহায্য করতে রাজি আছে আমাদের আল্লাহ কখনো বড় হবে না কিন্তু আমাদের তো শিখতে হবে আমার কাছে অহরহ ঘটনা আসছে আমি যে হাদিসটা পড়লাম যে এলে উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে আর মুনাফুনি ব্যাপক হয়ে গেল মুনাফুনি হাত মুনাফুনি ব্যাপক হয়ে গেল পত্রিকা যে দোকানটা চা খাবেন বিল চাওয়া যাবে না যে দোকানটা মাছ কিনবে বিল চাওয়া যাবে না যে দোকানটা লুঙ্গি কিনবে বিল চাওয়া যাবে না সরকার কি তারা এরকম করে ই দিতে সার্টিফিকেট দিতে তাহলে দোকানটা বিল করে সে বিল চাইলে বলে করে আমলে মামলের কারণে মানুষ এটা হাদিস এক চলুল হাত অসুস্থ খবর আল্লাহ রসুল বলেন নেশা ব্যাপক হয়ে জাতি নেশার ভিতরে ডুবে গেছে দিন না থাকার কারণে এই উঠতি বয়সের কি জাতি ধ্বংস হয়ে গেছে আর পাশে দুশ্মন বসে আছে তারা কোটি কোটি টাকার ফেসিলিটি এখানে সাপ্লাই দিচ্ছে আর এইগুলো ব্যবহার করে আমাদের ছেলেগুলো সব ধ্বংস আর যা দুটাকে ধরা পড়তেছে সবচেয়ে দাবি কিসের বিচার আল্লাহ কিভাবে দাবি থাকবে ওই বিচারটাও তো সেই ব্রিটিশের বিচার বিচারটা তো ইসলামের বিচার না এই বিচারের তো অধিকার নেই কোরআন দিয়ে বিচার করা এই জন্য তারা সমাজকে ধ্বংস করতেছে দুধের নামে মেলামাই খাওয়াই কালকে বললাম ডিমের মধ্যে নাকি মেলামাইন পাওয়া যায় বললাম নাকি তার পাশে একটা বললাম ডিমের মধ্যে মেলামাইন হয় না দুধের মধ্যে না ঠিক আছে পাউডার দুধের পাউডার মেলামাইনের পাউডার একরকম মিলেছে এর মধ্যে মেলা যারা এইভাবে জাতিকে ধ্বংস করছে এদের তো শরীয়তে সংখ্যাতে কত আইন সব উচ্চ পদ থেকে দাবি নেবে হ্যাঁ পাঁচ কোটি ব্যবসা করছে পাঁচ লাখ যে দাবি লাগলো পাঁচ কোটি ব্যবসা করছে পাঁচ লাখ টাকা দিয়ে দাবি লাগলো অসুবিধা এই তো দুনিয়া এইগুলো করে ধ্বংস হওয়া যাবে কিন্তু কামিয়াব হওয়া যাবে ওই হাতিতে বলা হয়েছে নেশা ব্যাপক যদি ইসলামের জ্ঞান থাকত আমাদের ছেলেমেয়েকে নাচেও যেত না কোনদিন এদেশে সহশিক্ষা চালু হতো না কোনদিন সহশিক্ষা চালু হতো আর এনজুরা আমাদের মহিলাদেরকে নিয়ে মা বন্ধুকে নিয়ে কি তারা হ্যান্ডা করতেছে মহিলা না গেলে লোন দিবে না এই মোবাইল কোম্পানিগুলো এবার পয়সা গুলো যদি দেখবেন সব একটা যুবক একটা যুবী খুব নাচাই আপনার আমার মেয়েকে কয়েকটা টাকার বিনিময় তারা যেমন খুশি তেমন নাচে কিন্তু কোন মুসলমান বোঝার কায়দা নেই যে আমাদেরকে কোথায় নিয়ে যাও মুসলমানদের দেশে এগুলো চলে যদি সব মুসলমান মরে যেত তাহলে ঠিক আছে জিন্দা এরকম সাইনবোর্ড তারা কিভাবে এই ধরনের সাইনবোর্ড আর কি সুন্দর করে দলিল নাতনি হ্যাঁ? আচ্ছা, দেখেন তাই এগুলো আপনারা সব মেয়ে পাঠাই দাও দলিল সাহেবের নাচের মতো সবাই দলিল সাহেব হয়ে দাও আর তোমাদের বউ তোমাদের মেয়ে সব পাঠিয়ে দাও আমরা কাস্টমার ম্যানেজার বানাই দিই দিয়ে হারামদাদা দিয়ে বাংলাদেশ বলে দিই এইভাবে আপনার আপনার আমার মেয়েকে স্কুল কলেজের নামে গার্মেন্ট শিল্পর নামে এই টেলিফোন মোবাইল কোম্পানির নামে এদেরকে নিয়ে যা খুশি তাই করা যেমনে ভোগ করার দরকার তেমনি ভোগ করতে না আউজুলিল্লাহ সব হাতিতে বলে এগুলো হবে এলেন মানুষ শিখবে না শিখে না আমার কাছে ঘটনা আসতেছে কিছুই জানতেছে না মানুষ এক লোক আছে হুজুর আমি নামাজে পুরা নামাজের ভোট বন্ধ করে রাখি আমার নামাজ থেকে হবে পুরা নামাজের মধ্যে ভোট বন্ধ করে রাখি তার নামাজ হবে না ভাই আপনার নামাজ হবে না করার ফরজ বর্তমান বন্ধ করে রাখলেন পড়লেন কেমন আপনি আপনি অন্তরে অন্তরে ধারণা করতে পারেন পড়েন তো নাই তো ফরজ দেয় ভাই কয়েকদিন আগে আমার গণনা আছে আর এক প্রশ্নকারী এর বহু বছর ধরে জামাতে নামাজ কিন্তু আমি ইমামের করতেছি এটা জানি না এটা আমি নিয়ত করি না তোমার দূরে গেছে নামাজ পড়তেছি আল্লাহ আল্লাহ বলি না আমি আমার কি হবে এক সে এত সে ইমামের কথা বলেনি কি ফটো আছে মশলাকে আমাদের এখতিয়ারে মশলাটা আগের থেকে আল্লাহ নাজেল করতো আমি তো ওটা বলতে বাধ্য অনেকে মনে করেন যে মশলা আমাদের কত চিন্তা লাগিয়ে যে আমাদের পায়ে পড়ে হুজুর একটু আমার জন্য রাস্তা দেখ রাগের মাথায় বলে ফেলছি কৃষ্ণ না আমি মশলা ঘুরাইতে পারি কোরআন আলম আলুরে এত লং যাবে পাঁচশো টাকা চান্দা নেব আল্লাহ নাম ওই মৌলবী বসে আছে টাকা আমরা তো যা শরীয়তে লেখা আছে ওইটাই বলে দিব ওটা ব্যতিক্রমণ করা কোনো অধিকার নেই আল্লাহ এর জন্য আমাদেরকে আলেম বানাই যে আল্লাহ যা দিলাম ওইটা বলে দিই আমি যত বিপদগ্রস্ত হয় হারামকে হারামকে হালাল করা কোন অধিকার নেই কোন অধিকার নেই এই লোক আছে ইমামের কথা বলে নাই কোন তাহলে এই পনেরো বিশ বছর নামাজ হল না পনেরো বিশ বছর নামাজ আর এক লোক আসতেন হুজুর ফরজ নামাজ করতে হয় আমি তো সুন্দর করে পড়ি কয়লার জন্য চূড়া মিলাই সেখানে দুনিয়াতে খালি দেওয়া পড়ে আমরা বয়স কত তো ষাট বছর ভাই আমরা তো ষাট বছরের সুন্দর সমাজ আপনার নষ্ট হয়ে গেছে উনি সুন্দর পরে কেমনে ঘরের তালিকা সুন্দর প্রথম দুনিয়াতে সুরা মিলায় পরের দুনিয়াতে খালি ভাতে পড়ে ওনার বয়স ষাট বছর হয়ে গেছে আমরা কি করতে মানে আন্দাজে বাসায় দিলে তো হলো না বাস্তব বলতে হবে যে যা তার হয় নাই আর এক লোক উনি জানে না সিজদা আপনার উঠে থাকে সিজদায় পায়ের আঙ্গুল জমিনে লাগাই রাখা মরণ উনি জানে না ওরা আঙ্গুল উঠে থাকে যে এবার নারায়ণ দিতে ভাই এবার তো হবে না তুই ফতোয়া আনো তো ফতোয়া নিতে কারণ তা উঠে তাকে একদম ফতোয়া নিতে ফতোয়া ফতোয় আপনার পিছনে কোনো নাম হয় না ফরক হয়ে গেছে আপনি চিন্তা করার সময় দুটো মায়ের আঙুল উঠে রাখছেন ফরক ফরক হয়ে গেছে ফরক নষ্ট হয়ে গেছে এই সমস্যার কারণে মনে হয় কেউ এই কথা কইছে যে ডাইন পায়ের বুড়ি আঙুল একটু নড়ানো যাবে না একদম পেরেক মেরে রাখতে হবে এর কোন মশলা করতে পাই না রাখতে হবে এখন বুঝতে আছে এটা কেন করছে বলছে কেউ তো পা উঠে রাখে ওদের ওদের দেখানোর জন্য এই কথাটা করছে কারণ এক পাও যদি লেগে থাকে জমিনে তার কিন্তু আমার নষ্ট হবে না এক পাও যদি লেগে থাকে তারও তোমার কষ্ট হবে না দুটো পাও উঠে গেল তাহলে তার নামাজ খরচ তরফ হয়ে গেছে এই কথা আল্লাহ রসুল বসে এক জামান আসবে লোকেরা এলেন জানবে না এবং তারা ফরজ নিয়ে ঝগড়া করবে ফরজকে ঝগড়া করা দিয়ে মানে ফরজ সবাই জানার কথা সুন্দর সুন্দরটা সবগুলো দাও থাকতে পারে ফরজ নিয়ে ঝগড়া করবে একদম ভাই এই প্রত্যেক জুমাতে জুমান নামাজের পরে এখানে আলোচনা হয় বেশ কিছু বসে তারা প্রশ্ন করে জানে বাকিরা সবাই করে পরে তারা সব মুক্তি পাঠ করে তাদের আর কোনো মশলার দরকার নেই সব জানে তারা তারা আর বসে এর ঘটনা ঘটছে এক লোক এখান থেকে দিয়ে গেছে গেলে বিদেশি লোক বাংলাদেশ কিরকম পাইলা আজি বাংলা বলে আজব আজিব দেশ এটা আজিব দেশ হয়ে গেল ওইখানে মানুষের কোয়ালিটি এত উন্নত সেখানে প্রত্যেকটা মানুষ মুক্তি এবং প্রত্যেকটা মানুষ ডাক্তার এই মধ্যে এখান থেকে কিভাবে এরকম হয়ে গেল বললো যার যার যার আপনাদের আমি মিস করি সবাই আমাকে একটা ফটো আছে কোন লোক বলে নাই ভাই আপনি মুক্তি না আপনি একটা মুক্তিকে তিরিশ করবেন বলে নাই সে একটা ফয়সলা আমাকে দিয়ে দিলেন এবং ওখানে থাকা অবস্থা আমার না কিন্তু রক্ত হয়েছে আমার বেলা ফাঁসি ছিল যে একটা চিকিৎসা আমাকে দিন কেউ কোনো গাছের পাতা দিচ্ছে কেউ কোনো শিকড় দিচ্ছে হ্যাঁ কেউ একটা কিছু দিচ্ছে কেউ বলে নাই যে আমরা তো ডাক্তার না চলো না আপনাদের ডাক্তার কাছে নিয়ে তখন আমি বুঝলাম যে এই দেশের সব মানুষ মুক্তি এবং ডাক্তার সর্বশ্রেষ্ঠ দেশ আল্লাহ বুঝেন একটু কোয়ালিটি না দিতে হবে ডাক্তার না থেকে ডাক্তার বলা দারোয়ান আসতেছে আপনারা মিছিল করলেন এমপি সাহেব জিন্দাবাদ এমপি জিন্দাবাদ এমপি তো দারোয়ান তার এমপি না আপনি তো এমপি চলে গেল তার মর্যাদা বেড়ে গেল না কমে গেল তাকে নিয়ে মজাক করা মজাক করা এর জন্য সবাই এটা কিন্তু দেওয়া দরকার আল্লাহর সাথে সম্পর্ক হলে আমাদেরকে ধ্বংস করতে পারবে না এইসব ষড়যন্ত্র চলবে না রাশিয়ার পতনের পরে আপনি যা বলছিল যে এখন চূড়ান্ত হয়ে গেল মুক্তির একমাত্র সনদ গণতন্ত্র রাশিয়ার পতনের পরে আমেরিকা ঘোষণা দিচ্ছিল প্রমাণ হয়ে গেল বিশ্ব মানবতার মুক্তির একমাত্র সনদ গণতন্ত্র যেটা ইসলামের দৃষ্টিতে উপরিতন্ত্র যার মনে চায় এখানে আমাদের মসজিদের মহাজন সাহেবের কাছে কিতাবুল ইমান আমার লেখার কিতাব আছে কেন পুকুরি তন্ত্র ওখান দেখে নেন কত আয়াত আমি ওখানে পেশ করব কেন পুকুরি তর্ক রেখে প্রভাব দিচ্ছে এটা পশ্চিমাতে একটা ধোকা অনেকক্ষেত্র মানে দেয় অনেকগুলো দল পাতা হয়ে যায় তখন ও দেখে যে কোনটা দিয়ে আমার কাজ হবে ওকে খাওয়া দাওয়া করে পাশ করানোর ব্যবস্থা করে বিনা যুদ্ধে আমেরিকার বিশ্ব নেতৃত্ব দেওয়ার একটা পলিসি এটা এটা বেকার একটা কুলি মজুরের পুরো ভোটের যেটা প্রধান বিচারপতি ভোটের সেটা যে এমপি রক্ষা করতে পারে না তার ভোটের জন্য যে এমপি কি জিনিস কি জিনিস এটা যদি মাছ মারে তার বিনিয়োগ আছে কিছু করতে এর ভোটের যে দাম রাষ্ট্রপতির ভোটে ভোটের একই দাম এখানে কুলি গণনা করা হয় কুলি বিলও গণনা করা হয় এই জন্য ইসলাম ইসলামে কোনো ইলেকশন নেই সিলেকশন মানে দেশের সর্বোচ্চ জ্ঞানীগুলিরা সব পদের লোক ইলেকশন করে কোনো মানুষ ভুল হবে না অমুকের চরিত্র বলে স্কুলের মতো পবিত্র হবে অক্ষরের চরিত্র ভুলের মতো এই বইতে দশ লাখ টাকা খরচ হয়েছে সে গম চুরি করবে না কেন তার খরচ হতে এগুলো কিচ্ছু লাগবে আমেরিকা বলছিল প্রমাণ হয়ে গেল মানবতার মুক্তির একমাত্র স্থানান্তর এখন সেই আমেরিকার অবস্থা প্রত্যেক সপ্তাহে একটা একটা ব্যাংক চলে আসবে লাখো লোক বেকার হয়ে গেছে লাখো লোক বেকার হয়ে গেছে ডলার ঘোড়ার মতো নেমে গেছে এতদিন ধোকাবাজি করে দুনিয়াকে দেখে আমি আমি ফ্রাউন আমাকে মানো কেন উপসাগরে যুদ্ধ করছিল তারা তখনই দলীয় হয়ে গেছে ওই দেউলিয়াকে ঢাকার জন্য এখানে যুদ্ধ বাধায় মহাবেলাকে পঞ্চাশটা বিল করতে পাঁচ হাজার মহাবেলতে পাঁচটা পঞ্চাশটা আর বিল করতে পঞ্চাশ পাঁচ হাজার পরে এটা টাকাগুলো লুট করছে লুট করে কয়েক দিন থাকবে এইভাবে এক দেওয়া যায় এখন সব দেউলিয়া শেষ কোথায় কোথায় সে গণতন্ত্র মানবতার মুক্তির একমাত্র সড়ক বলছিল কোথায় ইসলাম মানবতার মুক্তির একমাত্র সড়ক আর করে কিছু শিখবে না সমাজতন্ত্র গেছে গণতন্ত্র গেছে যে কোনো তন্ত্র বানাবেন কয়েকদিন মধ্যে ভেনিস ফিনিস আমাদের সাবধান থাকতে হবে ইংরেজ আমলে ইংরেজরা যাদের কিন্তু কাজ দিত ভবিষ্যতে আরো কাজ নেওয়ার আশা করত তাদেরকে বড় বড় টাইটেল এদেরকে টাইটেল দিলে জনগণের মধ্যে খুব দাম হবে এইরকম আমাদের কাছে কাজ করতে আরো সুবিধা হবে তারা বিরাট ব্যাপ টাইটেল দিত খান বাহাদুর খান বাহাদুরের কি কি আদিবাসী টাইটেল দিত ওরা ইংরেজরা হ্যাঁ তাতে করে ওদের পক্ষে আরো স্বাস্থ্য কি হয় সুবিধা হয় জনগণ তাদেরকে আরো ভক্তি করে ওদের এই থিউরি আজও শেষ হয় ওর থিউরির ভিত্তিতে ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে সনদ আজকাল আবার দক্ষিণ কোরিয়াতে সনদ দেওয়া হয়েছে আজকাল বলতে যে দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকার যে সামরিক গাড়ি এখান থেকে আমাদের থেকে সনদ দেওয়া এইটা সনদ সম্পর্কে সতর্ক থাকে এই সনদ কেন দেওয়া হয়েছে বুঝতে হবে বলতেছে এখনো মুসলমান মারান এখনো সনদ দিচ্ছে আরো মুসলমান মারার আরো মুসলমান মারার এই সনদ গুলো দেওয়া হয়েছে এই জন্য আমাদেরকে আল্লাহ শরীরের জানতে হবে আর দুশ্মনদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে তাহলে ইনশা আল্লাহ আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করে আলহামদুলিল্লাহ